তাকে পৃথক করার মতো মানুষের কোনো ক্ষমতা নেই আর তা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা বিচারের মাঠে মানুষের বিরুদ্ধে কথা বলবে যা মানুষের জন্য হবে বড় ভয়াবহ বিপদজনক এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আলাইহিম সেই দিন তাদের বিরুদ্ধে জব সাক্ষী দিবে তাদের জিহবা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের পা বেমা কান ইয়ামালুন যেসব কর্ম জীবনে করেছে সব কর্মের কথা বিচারের মাঠে জিহবা চক্ষু কান হাত পা বলে দিবে সম্মানিত দর্শক মন্ডলী জিহ্বা খুব ভয়াবহ বস্তু জিহ্বা মানুষের ইহকালে যেমন ধ্বংসাত্মক বস্তু পরকালেও তেমন ধ্বংসাত্মক বস্তু ইহকালে যদি মানুষ জিহ্বাকে কন্ট্রোল না করে জিহ্বা মানুষকে ইহকালে অপমান করবে পরকালে অপমান করবে আবু হরাই রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানকানা দা ওয়াজহাইনে ফির দুনিয়া কানা লাহুল ইয়ামাল কেয়ামা মিনান্নার কেউ যদি পৃথিবীতে দুই মুখের হয় যাকে আমরা দোমুখা বলি তার মানে এখানে এক কথা বলেছে ওখানে এক কথা বলেছে মানুষের গিবাদ করে বদনাম করে জিওয়াকে কন্ট্রোল করে না এই কারণে আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে তার মুখে আগুনের দুইটি জিহ্বা দিবেন তাহলে বোঝা যাচ্ছে জিহ্বা দুনিয়া তো মানুষের জন্য বিপজ্জনক জিহ্বা বিচারের মাঠও মানুষের জন্য বিপজ্জনক আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মাইয়াদ মানলি মা বাইনা হে জান্না মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে মুখে কাউকে কষ্ট দিবে না মুখকে কন্ট্রোলে রাখবে জীবকে ব্যবহার করবে না এবং অশ্লীল কাজে জড়িয়ে পড়বে না তাহলে আমি বিচার মাঠে তার জন্য জিম্মেদারি নিলাম আমি তাকে জান্নাতে নিয়ে যাব রাসুল সাল্লাহ আলি সাল্লাম জেহবার ব্যাপারে অনেক কিছু বলেছেন তিনি একদা বলেন জাহান্নাম থেকে মানুষের বাঁচার পথ এক আলজেম লেসানাক তুমি তোমার মুখকে কন্ট্রোলে করো জিহবাকে কন্ট্রোলে করো অলিয়াসা বাইতক তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো অপ্রয়োজনীয় ব্যাপারে যখন তখন বাড়ির বাইরে যায় না হাটে বাজারে যায় না গেলেই তুমি বিপদে পড়ে যাবা সমস্যা ও পরিস্থিতির মুখোমুখি হবে অতএব প্রয়োজন ছাড়া বাইরে যায় না অবকালা খাতিয়ে থেকে তোমার পাপের জন্য তুমি কাঁদো অত্র বিবরণের প্রথম বাক্যটি হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি তোমার জেবাকে কন্ট্রোলে রাখো জেবার হেফাজত করো নিশ্চিত জিহ্বা মানুষের জন্য বিপজ্জনক বস্তু তাই তো রাসুল সাল্লাহ সাল্লাম একদা বলেন হালতা না মায়েদ খেলুন না আসার নারা সঙ্গে সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতে তিনি বললেন মুখ এবং লজ্জা স্থান মুখ এবং লজ্জা স্থান মানুষকে বেশি জাহান নামে নিয়ে যায় অর্থাৎ জিহা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সঙ্গীত হয় তোমরা বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার জিবাটা ধরে নিলেন দিয়ে বললেন বাই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাহ আলি সাল্লামকে একজন সাহাবি বলেছিলেন আল্লাহর নবী কোনটি বিষয়ে আপনি আমার উপরে বেশি ভয় করেন যে বিষয়টি আপনি আমার উপরে আশঙ্কা করেন তা আমাকে বলুন আল্লাহ রসুল তার নিজের জিহবাটা ধরে নিলেন ধরে নিয়ে বলছেন শোনো আমি তোমার উপরে এই জিহবার বিষয়টিতে বেশি ভয় করি জিহবাই তোমাকে বিপদে নিয়ে যাবে জিহবা ইহকালেও বিপদ জিবা পরকালেও বিপদ তাই অত্র আয়াতে আল্লাহ তালা বলেন জিবা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জীবনের পুরো কর্মের বিবরণ বলে দিবে আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম একদা জাহেকা হেসে উঠলেন হেসে উঠার পরে তিনি বলছেন সঙ্গীর সাথে তোমরা বলতে পারো আমি কেন হাসছি আমার হাসার কারণ কি তোমরা কি বলতে পারো সাহাবিগণ বললেন আমরা জানি না আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন এই কথা বলার পরে আল্লাহ রাসুল বললেন মিন মুখাতাবাদিল আব্দের আব্বাহু বেইচারের মাঠে মানুষ তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে তুমি কি আমার সাথে ওয়াদা করনি আনলা তুজিরনি আলাইয়া জুলমা তুমি আমার প্রতি জুলুম করবে না এই ব্যাপারে কি তুমি আমার সাথে ওয়াদা করনি ফায়াকুল্লাহ তালা না আল্লাহ তালা বলবেন হ্যাঁ আমি অদা করেছি আমি বিচারের মাঠে কারো প্রতি জুলুম করব না আল্লাহ তালা বলেন লা তুজলাম নাফসুন শায়া কোনো মানুষের প্রতি বিন্দু মাত্র জুলুম অন্যায় অবিচার করা হবে না সামান্যতম নয় সরিষা সম পরিমাণ আল্লাহ কার প্রতি জুলুম করবেন না এই কথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার ঘোষণা করেছেন ওই কথায় আল্লাহ বিচারের মাঠে বলবেন হ্যাঁ আমি কার প্রতি জুলুম অবিচার নির্যাতন করব না ফায়াকুলো তখন বান্দা ব্যক্তি বলবে লা শাহেদান মিন্নি আমার পক্ষ থেকে আমি আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না প্রতিপালক আমার পক্ষ থেকে আমি আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না ফায়াকুল্লাহ তালা তখন আল্লাহ তালা বলবেন আজ তুমি তোমার বিরুদ্ধে নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট সম্মানিত দর্শক মন্ডলী আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যা আমাদের জন্য যথেষ্ট হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে বিন ডক্টর এ বি এম বিন শাহিদুল্লাহ খান আব্দুর বিন ডক্টর আবু বকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় যেভাবেই দায়িত্বটা স্বয়ং দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ আজ রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কোরআন সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশশো চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলা মাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম যখন ব্যক্তি বলবে আমি আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না তখন আল্লাহ তালা বলবেন আজ তোমার জন্য তুমি সাক্ষী হিসেবে যথেষ্ট অবশ্য সম্মানিত লেখকগণ সাক্ষী হিসেবে থাকবে তাদের যত কর্ম লিখিত আছে সব কর্ম পেশ করবে কাজেই তারাও সাক্ষী হিসেবে যথেষ্ট এই কথা বলার পরে ফয়ুক্তমালা ফামেহি তার মুখকে সিলাই করে দেওয়া হবে মুখ বন্ধ করে দেওয়া হবে অয়ুকালি আর কানেহি তার অঙ্গ প্রত্যঙ্গে বলা হবে তুমি কথা বলো তার অঙ্গ প্রত্যঙ্গ তার পুরো জীবনের বিবরণ পেশ করবে সম্মানিত মুসলিম ভাই বোন আপনার জীবনের পুরো বিবরণ আপনার হাত পা চোখ কান নাক সব আপনার বিরুদ্ধে বলে দিবে কোথায় কোন কর্ম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্যে সব বলবে যখন কথা হয়ে যাবে তখন আবার মুখকে খুলে দেওয়া হবে তখন সে বলবে হে অঙ্গ প্রত্যঙ্গ তুমি এখান থেকে সরো তুমি আমার বিরুদ্ধে এভাবে কথা বলো তুমি এখান থেকে দূর হও সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে মানুষের যখন মুখ সিলাই করে দেওয়া হবে অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলতে বলা হবে আর অঙ্গ প্রত্যঙ্গের যখন কথা বলা শেষ হবে তখন আবার মুখ খুলে দেওয়া হবে আবার মুখ খুলে দেওয়া হলে প্রত্যেক ব্যক্তি তার অঙ্গকে বলবে হে আমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি এখান থেকে দূর হও তোমাকে সামনে রেখে আমি আল্লাহর সাথে এইভাবে তর্ক করছিলাম আল্লাহ সমাদ আজ তুমি আমার বিরুদ্ধে কথা বল সম্মানিত দর্শক মন্ডলী বিষয়টি কঠিনভাবে ভাবার অন্য এক বর্ণনায় আবু সাহেদ খদির রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহ বলেছেন মা মিনকুম ইল্লা রব্বহু এমাল কেয়ামা তোমাদের এমন কোনো ব্যক্তি নেই যার সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না বিচারের মাঠে আল্লাহ সবার সাথে কথা বলবেন লাইসা বাইনাহু অবাইনাহু তার জমান ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না অলা হেজাবুন ইয়াহেজেবহু ব্যক্তি এবং বান্দার মাঝে কোনো অন্তরাল থাকবে না সব ব্যক্তির সাথে মুখামুখি কথা হবে কেউ কাউকে অন্তরালে রেখে আল্লাহর সাথে কথা বলবেন এটাও হবে না সম্মানিত দর্শক মণ্ডলী এই কথাটাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গায় বলেছেন লায়জুল কাদাম আবনি আদম সলান খামস বিচারের মাঠে আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না কারো পা নড়তে পাবে না হিলতে পাবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি জিনিস জিজ্ঞাসা না করা হয়েছে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে সামনাসামনি নিয়ে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবেন তার একটি হচ্ছে আন অমৃহী পুরো বয়স যে চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর এই যে বয়সটা আপনি বেঁচে থাকলেন এই পুরো বয়সটাতে আপনি কি করলেন পুরো জীবনের কর্ম আল্লাহর সামনে মুখামুখি বুঝিয়ে দিতে হবে অন স্বাভাবিকই এবং যৌবন জীবনকে বুঝাতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে কথা বলে রাখতে পারি যে পুরো জীবনের মধ্যেই তো যৌবন জীবন আছে যৌবন জীবনকে আবার পৃথকভাবে বুঝাতে হবে কেন যৌবন জীবন খুব কঠিন জীবন এই জীবনেই মানুষ বেশি অশ্লীল অন্যায় কাজে জড়িয়ে পড়ে এই জীবনকে কন্ট্রোল করা মানুষের জন্য খুবই কঠিন মানুষ আজ না বুঝে দিন রাত মোবাইলে অন্যান্য নারীর সাথে অশ্লীল কথা বলছে অন্যায় অবিচারের কথা বলছে অশ্লীল কাজে জড়িয়ে পড়ার কথা বলছে অথচ এই সব কথাগুলিকে বিচারের মাঠে আবার জিহ্বা পেশ করে দিবে সেই দিন জিহ্বা কত বিরুদ্ধে তা বোঝা যায় না আজকে যৌবন জীবনে মানুষ এই কাজগুলি বেশি করে থাকে এই জন্য রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নাসাফে বাদাতিল্লাহ ওই যুবক যে যুবক যৌবন অবস্থা থেকেই আল্লাহ তালার এবাদতে ব্যস্ত ছিল তার জীবনটাকে আল্লাহ তালার এবাদতে কাটিয়েছে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়নি এই জন্যই রাসুল সাল্লাম বলেছেন যৌবন জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন মানুষ যদি যৌবন জীবনকে কন্ট্রোল করতে পারে অনাহান নাফসাঙানিল হাওয়া ফাইনাল জান্নাতা মাওয়া মানুষ যদি যৌবন জীবনের প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখতে পারে মানুষ যদি যৌবন জীবনে অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত থাকতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতুল মাওয়া দিবেন এই জন্যই মুখামুখি মানুষকে আল্লাহ দরবারে যৌবন জীবন বুঝিয়ে দিতে হবে কোনো পথ নেই ওয়ান মালেহি আয়না ইকতাসাবাহু অফিমান ফাঁকাহু মানুষ যেসব অর্থ সম্পদ উপার্জন করছে এই পুরো অর্থ সম্পদ বুঝিয়ে দিতে হবে সম্মানিত দর্শক মন্ডলী বুঝতে পারছেন কি জীবনে কত পয়সা উপার্জন করেছেন কত করবেন সব পয়সা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে আবহরাহ বলেন দুনিয়া হচ্ছে কর্মের জায়গায় এখানে কোনো হিসাব চলে না এখানে হিসাব দেওয়া লাগে না বিচারের মাঠে কোনো কর্ম চলে না শুধু হিসাব আর হিসাব বিচারের মাঠ কর্মের জায়গা নয় বিচারের মাঠ হচ্ছে হিসাবের জায়গা যত পয়সাপাতি জীবনে উপার্জন করেছেন সব পয়সা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে আল্লাহর সামনা সামনে অফিমা আনফাকাহ এবং পয়সা আপনি কোথায় ব্যয় করছেন এটাও বুঝাতে হবে অনার্থক দোকানপাটে হাটে বাজারে পয়সা নষ্ট করছেন অপ্রয়োজনীয়ভাবে পয়সা ব্যয় করছেন অপ্রয়োজনীয় কাপড় ক্রয় করছেন অপ্রয়োজনীয়ভাবে পয়সা খরচ করে পরিবারকে খুশি করার চেষ্টা করছেন এটা ঠিক নয় এই জীবনের পুরো সম্পদ পুরো পয়সা বুঝিয়ে দিতে হবে এটা কত কঠিন বিচারের মাঠ ছেড়ে এটা বোঝানো খুবই কঠিন এরপরে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে বিদ্যা অর্জন করেছে সে বিদ্যা অনুযায়ী সে আমল করেছে কিনা এই বিষয়টিও তাকে পূর্ণ বুঝাতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আলেমদের যে বিচারের মাঠ কত কঠিন আলেমদের যে বিচারের মাঠ কত ভয়াবহ তা আমরা এখন বুঝাতে অক্ষম বলছিলাম আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না বা এনজোরা আয়মানামিন হোক আমালিহি ওই সময় সে তার ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে সে তার জীবনের সব কর্ম দেখতে পাবে যা কর্ম সে পাঠিয়েছে এরপরে সে তার বাম দিকে লক্ষ্য করবে তার জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবে এই তো সেই পাপ যে পাপ আমি ওই ঘরের মধ্যে করেছিলাম এই তো সেই পাপ যে পাপ আমি স্কুল মাঠে করেছিলাম এই তো সেই পাপ যে পাপ আমি বিশ্ববিদ্যালয়ের মাঠে করেছিলাম দেখে সে বুঝতে পারবে এই পাপ সেই পাপ সোম্মায়ন জোরো বায়নায়াদাই হে তিলক অঝিহি এরপর তার সামনের দিকে সে লক্ষ্য করবে ফায়ারান না সামনের দিকে লক্ষ্য করলে সে জাহান নামকে দেখতে পাবে তার মুখের উপরে জাহান নাম সম্মানিত দর্শক মন্ডলী ডান দিকে লক্ষ্য করলে সব কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করলে সব কর্ম দেখতে পাবে সামনের দিকে লক্ষ্য করলে জাহান নামকে দেখতে পাবে তাই তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম শেষ বাক্যটি বললেন ফাত্তাকুন্নার অলবে শিক্ষে তামারাতিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ হলেও খেজুরের বীজের উপরে একটা চিকন পাতলা ছাল থাকে ওই ছাল সমপরিমাণ হলেও তোমরা জাহান